অনুগামী আল্লাহ জ্ঞানী ও কুশলী وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى, حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون ইমানদারদের মধ্যেকার দুটি দল যদি পরস্পর লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও তারপরও যদি দুটি দলের কোনো একটি অপরটি বিরুদ্ধে বাড়াবাড়ি করে তবে যে দল বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহ নির্দেশের দিকে ফিরে আসে এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মাঝে ন্যায় বিচারের সাথে মীমাংসা করে দাও এবং ইনসাফ করো আল্লাহ ইনসাফকারীদের পছন্দ করেন মোমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমাদের ভাইদের মধ্যেকার সম্পর্ক ঠিক করে দাও আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমাদের প্রতি মেহরবানি করা হবে يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى, عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون হে ইমানদারগণ পুরুষরা যেন অন্য পুরুষদের বিদ্রুপ না করে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম আর মহিলারাও যেন অন্য মহিলাদের বিদ্রুপ না করে হতে পারে তারাই এদের চেয়ে উত্তম তোমরা একে অপরকে বিদ্রুপ করো না এবং পরস্পরকে খারাপ নামে ডেকো না ইমান গ্রহণের পর গোনাহের কাজে প্রসিদ্ধ লাভ করা অত্যন্ত জঘন্য ব্যাপার যারা এ আচরণ পরিত্যাগ করেনি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 জাতি আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি তারপর তোমাদেরকে বিভিন্ন জাতীয় গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে যে অধিক পরহেজগার সেই প্রকৃতপক্ষে আল্লাহর কাছে অধিক মর্যাদার অধিকারী নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও সব কিছু সম্পর্কে অবহিত قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم ۖ وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون এ বেদুইনরা বলে আমরা ইমান এনেছি তাদের বলে দাও তোমরা ইমান আনো নাই বরং বলো আমরা অনুগত হয়েছি ইমান এখনো তোমাদের মনে প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ ও তার আনুগত্যের পথ অনুসরণ করো তাহলে তিনি তোমাদের কাচ্চাবলী পুরস্কার দানে কোনো কার্পণ্য করবেন না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু প্রকৃত ইমানদার তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের ওপর ইমান এনেছে এবং এ ব্যাপারে পরে আর কোনো সন্দেহ পোষণ করেনি তারপর প্রাণ ও অর্থ সম্পদ দিয়ে জিহাদ করেছে তারাই সত্যবাদী قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم, أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون হে নবী ইমানের এ দাবিদারদের বলো তোমরা কি আল্লাহকে তোমাদের দিনের কথা অবগত করাচ্ছ আল্লাহ তো আসমান ও জমিনের প্রত্যেকটি জিনিস ভালোভাবে অবহিত এসব লোক তোমাকে বুঝাতে চায় যে তারা ইসলাম গ্রহণ করে তোমার উপকার করেছে তাদের বলো ইসলাম গ্রহণ করে আমার উপকার করেছ এ কথা মনে করো না বরং যদি তোমরা নিজেদের ইমানের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ তাঁলাই তোমাদের উপকার করে চলেছেন কারণ তিনি তোমাদেরকে ইমানের পথ দেখিয়েছেন আল্লাহ আসমানুজ জমিনের প্রতিটি গোপনীয় বিষয় সম্পর্কে জানেন তোমরা যা কিছু করছো তা সবই তিনি দেখছেন